আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি আজকের এই জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম তার প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমরা এমন কিছু জরুরি সামাজিক আমলের আলোচনা করব যা আমলগুলো আমরা যদি অভ্যস্ত হই এ সমস্ত আমলগুলোর দ্বারা আমাদের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে আমাদের মাঝে ভাতৃত্ব বোধ এটা তৈরি হবে এই ধরনের কিছু আমল হল পরস্পরের মাঝে সালামের বিনিময় করা পরস্পরের মাঝে দেখা সাক্ষাতে মুসাফাহা করা পরস্পরের মাঝে মহান আঁকা করা এবং বাবা তার সন্তানদেরকে সন্তানরা তার বাবা মাকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে তাদের হস্তচুম্বন করা এই ধরনের কিছু আমল যেটা আমরা সাহাবা একরামদের যুগে আমরা পাই যে সমস্ত আমলগুলো পরস্পরের মাঝে মহাব্বতকে বৃদ্ধি করে এ সমস্ত আমলগুলো আমরা আলোচনা করব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিসের মাঝে তিনি এরশাদ করেন হাদিসটা মুসলিম শরীফের হাদিস সবাই খুব খেয়াল করি এই হাদিসটাকে খেয়াল করে শুনি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হবে তোমরা ইমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করার জন্য ইমানটা জরুরি শর্ত ولا تؤمنوا حتى تحابوا আল্লাহর রসুল বলতেছেন আর তোমরা ইমানদার হতে পারবে না তোমরা একে অপরকে ভালো না বাসলে তোমরা ইমানদার হতে পারবে না ইমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না একে অপরকে ভালো না বাসলে তোমরা ইমানদার হতে পারবে মহাব্বতটা ইমান ইমানের জন্য মহাব্বতটা পরস্পরের মাঝে মহাব্বতটা এটা ইমানের একটা অপরিহার্য বিষয় ইমান সে অপর ইমানদার ব্যক্তির প্রতি আমার একটা মহাব্বত তৈরি করে দিবে যে লোকটাও ইমানদার এ মহাব্বত যদি তৈরি না হয় তাহলে ইমান হল না হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আওয়ালা আদুল লোক মালা সেই ইন আওয়ালা মালা সেই ইন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না ইদা ফাল তুমুহু যখন এই আমলটাকে তোমরা করবে তাহা ভাবতম তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না ইদা ফাল তুমু হু যখন এই আমলটাকে তোমরা করবে আবাবতুম তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে তারপর তিনি বলতেছেন আফসুসালাম তোমরা তোমাদের পরস্পরের সাক্ষাতে সালামের প্রসার করো দেখা হলে সালাম বিনিময় করো সালাম দাও একজন আরেকজন সালামের দ্বারা মহাব্বত তৈরি হবে মহাব্বত দ্বারা ইমান তৈরি হবে আর ইমানদার তার ঠিকানা কোথায় হবে জান্নাতে হবে তো সোভানা মহাব্বত তৈরি হবে কিসের মাধ্যমে সালাম মহাব্বত তৈরি হবে কিসের মাধ্যমে সালাম আর মহাব্বত দ্বারা তৈরি হবে ইমান সালাম দ্বারা তৈরি হবে মহাব্বাত আর মহাব্বত দ্বারা তৈরি হবে ইমান আর ইমানদার তার ঠিকানা কোথায় জান্নাত অন্য আরেকটা হাদিসের মাঝে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন আইহান্নাস হে মানুষেরা আফসুস সালামা তোমরা খুব বেশি সালামের আদান প্রদান করো আর তোমরা খাবার খাওয়াও ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও এই আমলটা খুব বেশি কর পরস্পরে দেখা সাক্ষাৎ হলে সালামটা খুব বেশি বেশি দাও আর মেহমানদারি এটা খুব বেশি বেশি কর অসিলুল আর হাম আত্মীয়তার রক্তের সম্পর্কের আত্মীয়তা এটার হেফাজত করো আর তোমরা নামাজ পড়ো যখন সবাই ঘুমিয়ে থাকে সব যখন ঘুমে থাকে তখন দাঁড়িয়ে আল্লাহকে ডাকো নামাজের মাঝে আল্লাহকে ডাকো তাদখলুল জান্নাতা বিসালাম একটা আমল হলো সালাম দাও আরেকটা হলো খানা খাওয়াও আর আরেকটা আত্মীয়তার সম্পর্ক এটার হেফাজত করো আর সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর এবাদতের জন্য দাঁড়িয়ে যাও নামাজ পড়ো আমল কয়টা চারটা আল্লাহ রসুল বলতেছেন তাদুল জান্নাত বিসালাম নিরাপদে নিরাপদে বিসালাম মানে কি একদম নিরাপদে তাদুকুল জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করো এই আমলগুলো যখন তোমার মাঝে থাকবে তুমি নিরাপদ তোমার ভয় নাই তুমি জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তোমার কি নাই ভয় নাই জান্নাতে প্রবেশ করা তোমার জন্য সহজ কোরআনে করিমের মাঝে সালামের আলোচনা করা হয়েছে وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয় সে যেন তার চেয়েতে উত্তম পদ্ধতিতে উত্তম ভাষায় তার জবাব প্রদান করে আউরুদ্দুহা অথবা সে যেন অবশ্যই তার জবাবটাকে এসে উপস্থাপন করে কোরআন বলতে সালাম দিলে একদম যেইভাবে সালাম দেওয়া হয়েছে যেই মর্যাদার সাথে সালাম দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তুমি কি করো এ সালামের জবাব পেশ করো আর ভালো হলো তোমাকে যেইভাবে সালাম দেওয়া হয়েছে তার কিন্তু উত্তম পদ্ধতিতে তুমি সালামের জবাব পেশ করো দেখো আল্লাহ নিশ্চিত ভাবেই তিনি সমস্ত বিষয়কে তিনি কিন্তু হিসাব করেন একদম প্রত্যেকটা অক্ষরের হিসাব আছে আল্লাহর কাছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি তিনি বলেন যে যে ব্যক্তি বলবে আসসালাম আলাইকুম তার জন্য দশটা নিকি যে ব্যক্তি বলবে আসসালাম আলাইকুম তার নেকি কয়টা দশটা তাকে দশটা নেকি দেওয়া হবে আর যে ব্যক্তি বলবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ যে ব্যক্তি বলবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ রসুল বলতেছেন সে বিশটা নেকি পাবে সুবাহ এবং বলতেছেন যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সে তিরিশটা নাকি পাবে অর্থাৎ আপনি যত সুন্দরভাবে সালাম দিবেন আপনি শব্দ বাড়াবেন আপনার সব আল্লাহ তালা বাড়ায় এরকম না যে এত শব্দ বাড়ালাম প্রয়োজন কি আসসালামু আলাইকুম বললেই তো সালাম হয়ে গেল না না এই জায়গায় আমি যত সুন্দরভাবে সালাম দিব আমার এই সালামের পুরস্কার এবং আল্লাহ তালার কাছে নেকি এটা তত বেশি পাবো আমি তো সালাম দিচ্ছি আমার মুসলমান ভাইকে কিন্তু এটা একটা এবাদত হচ্ছে নেকি দিচ্ছেন কে আল্লাহ তিনি নেকি দিচ্ছেন একদম সাথে সাথে নেকি আপনাকে কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে তার জবাবে অবশ্যই ওয়ালাইকুম আসসালাম এতটুক বলা তো জরুরি তাহলে সে আপনাকে ঠিক যেইভাবে অভিবাদন সে পেশ করলো আপনি তার জবাবটা দিলেন তবে উত্তম হবে আপনাকে যদি বলে আসসালাম আলাইকুম আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি বাড়ায় দেন আপনাকে সে বলল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনি উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হলো আমি যখন বাড়ালাম আমি জিতলাম এরকম না যে আমি বাড়ায় দিলাম আমি ঠেকে গেলাম এখানে যার পক্ষ থেকে সম্মান এটা বেশি পেশ করা হবে যে সবচেয়ে বেশি সম্মানকে পেশ করবে আল্লাহ তালার কাছে যে সম্মান দিবে তার মর্যাদা বাড়বে আমি যখন আমার অপর ভাইকে সম্মান দিচ্ছি তাকে মর্যাদা দিচ্ছি আমি তাকে ইজ্জত দিচ্ছি তো এর দ্বারা আমি তো তার ইজ্জত বাড়াচ্ছি আর আল্লাহ তালা ইজ্জত বাড়াচ্ছেন কার আমার আল্লাহর কাছে আবার ইজ্জত বেড়ে যেত আমার নেকির ভান্ডার আমার পুঁজি এটা বেড়ে যাচ্ছে এটা দেওয়ার কারণে পুঁজি কমতেছে না বরং পুঁজি পুঁজি বাড়তেছে তাই সালামের আমলটা ইসলামের পারস্পরিক দেখা সাক্ষাতের ক্ষেত্রে খুব সুন্দর এক আমল এবং এটা অনেক বড় একটা এবাদত আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে আমরা সালামের প্রচলনটাকে বৃদ্ধি করবো ইনশাল্লাহ রাজি আছি না ইনশাল্লাহ সালামকে বৃদ্ধি করার চেষ্টা করি সালামের দ্বারা মহাব্বত বৃদ্ধি পাবে আর মহাব্বত যখন বৃদ্ধি পাবে ইমান তৈরি হবে আর ইমান যখন তৈরি হবে আমার আপনার ঠিকানা হবে জান্নাত সুহান সালামটা এ সমস্ত হাদিসগুলো আমাদেরকে এই কথাই বলতেছে যে অপরন্ত নেকি অর্জনের একটা আমল সাহাবা একরাম ওনাদের আমল ছিল ওনারা অনেক সময় বাজারে যাইতেন শুধু এজন্য সেখানে অনেক মানুষকে সালাম দেওয়া যাবে সাহাবা একরাম ওনারা অনেক সময় বাজারে এজন্য যাইতেন যে বাজারে গেলে অনেকের সাথে দেখা হবে অনেককে সালাম দেওয়া যাবে ওনারা নেকির জন্য এত বেশি লালায়িত ছিলেন আসলে দুনিয়া তো নেকি অর্জনের সুযোগ তত দুনিয়াতে যতদিন দুনিয়াতে আমি আছি তো ততদিন নেকি অর্জনের সুযোগ আমার আপনার আছে যখন দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম নেকি অর্জনের সুযোগটাও আমার থেকে শেষ হয়ে গেল ওনারা মনে করতেন যে এত নেকি এর দ্বারা ইমান বৃদ্ধি পাবে এর দ্বারা ইমান বাড়বে ওনারা বাজারে চলে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য উদ্দেশ্য ছিল সালাম দেওয়া হাদিসের মাঝে আসছে আমরা যখন একসাথে পথ চলতাম তা আমাদের মাঝে যদি কোনো গাছ আড়াল হতো যে আমাদের কিছু ভাই ওই পার দিয়ে পার হচ্ছে আমরা কিছু ভাই এই পার পাশ দিয়ে পার হচ্ছে তো দুই পাশ থেকে আমরা যখন আবার একত্রিত হইতাম আমরা আবার সালাম দিতাম ওনারা বলতেছেন যে কুন্না ইদা কুন্না মা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে আমরা এমন ছিলাম আমরা এমন ছিলাম হজরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলতেছেন আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে একসাথে পথ চলতাম তা তুপুর রেখা বাইনা না আসা যারা তো পথ চলতে গিয়ে দেখা যেত কোনো গাছের কারণে আমরা একে অপরকে দেখতেছি না মাঝখানে গাছটা আড়াল হয়ে গেছে ইদাল তাকাই ইদাল তাকাইতে না অতঃপর যখন আবার আমরা পরস্পরে আমাদের মাঝে সাক্ষাৎ হতো ইউসাল্লিমু বাজুনা আলা বাজিন তখন আমাদের একে অন্যকে আবার সালাম দিত আবার আমরা সালামের বিনিময় করতাম এত বেশি সালামের প্রচলন এটা সাহাবা একরাম তাদের পরস্পরের মাঝে ছিল সালাম এটা সমস্ত মুসলমানদের আমল স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে বাবা সন্তানের সাথে দেখা হলে বাবা তার সন্তানকে সালাম দিবে তারপর কথা বলবে আসসালাম কাবলাল কালাম কথা পরে হবে সালাম আগে হবে সালাম ছাড়া পরস্পরে কথা শুরু হবে না এটা স্বামী স্ত্রীর মাঝেও আগে সালাম হবে তারপর কি হবে কথা হবে আগে সালাম হবে তারপর কথা হবে বাবা সন্তান আগে সালাম হবে তারপর কথা হয় ভাই ভাই আগে সালাম হবে তারপর কথা হবে জনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে বন্ধু বান্ধবের সাথে আগে হবে সালাম তারপর কি কালাম আগে কি হবে তারপর কালাম কালাম মানে কথা তারপর কথা হবে তবে সালামের ক্ষেত্রে সুন্নত হল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাঝে আরশাদ করেন ইসাল্লিমুর রাকিব আলাল মাসি একজন ব্যক্তি পথকে চলতেছে হাঁটতেছে আর আরেকজন মানুষ সে বাহনের মাঝে আছে রিক্সার মাঝে আছে অথবা গাড়ির মাঝে আছে তাহলে যে ব্যক্তি আরোহী গাড়িতে আছে যে ব্যক্তি পায়ে হেঁটে চলতেছে এই ব্যক্তিকে ওই ব্যক্তি সালাম দিবে এটা হলো আদব তার উচিত প্রথম সালামটা তার দেয়া তাই আরোহী অবস্থায় সবসময় নিজেকে প্রস্তুত রাখবো আমি যে পথে কোনো ব্যক্তির সাথে আমার যদি দেখা হয় আমি সালাম দিব সালামটা আমি আগে দিব এটাই সুন্নত মাসি আলাল কায়েদ একজন ব্যক্তি পথ চলতেছে আরেকজন বসা আছে তো যে ব্যক্তি চলতেছে সে যে বসা আছে তাকে কি করবে সালাম দিবে আসসালাম আলাইকুম সালাম দিবে কালিল আলাল কাতির অল্প সংখ্যক মানুষ তারা বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে এখানে অনেক মানুষের জমায়েত আমরা অল্প কিছু মানুষ আসছি এই জমায়েতের মাঝে তো আমরা যারা আসবো আমরা এসে এই জমায়েতের যারা উপস্থিত এদেরকে আমরা সালাম দিব তারা আমাদের সালামের উত্তর দিব এটা হলো সুন্দর তরিকা আলাল কাবির আর ছোটরা বড়দেরকে সালাম দিবে ছোটদের দায়িত্ব বড়দেরকে সালাম দেয় ছোট কোন জমায়েত ছোট কোনো একজন বা দুইজন ব্যক্তি কোনো জায়গায় আসছে এখানে অনেক মানুষ বসা অথবা আমরা অল্প কিছু মানুষ বসা অনেক মানুষ আসছে তখন আমরা অল্প মানুষ আমাদের জিম্মাদারি তাদেরকে সালাম দ্বারা অভিবাদন করা তাদেরকে সালামের মাধ্যমে স্বাগত জানা তাদেরকে রিসিভ করা হজরত আবু উমামা রাজি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে প্রশ্ন করা হল আর রজুলানি ইয়ালতাকিয়ান যে দুইজন ব্যক্তির পরস্পরে সাক্ষাৎ হলো আইহুমা ইয়াবদা উবিস সালাম প্রথমে কে সালাম দিবে তাদের মাঝে কে সালাম কি শুরু করবে হাদিসের মাঝে আল্লাহর রসুল বলতেছেন ফকালা আউলাহুমা বিল্লাহ আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি সে সালাম দিতে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম তিনি বলতেছেন বিল্লাহ দেখো আল্লাহর কাছে ওই মানুষ হলো সবচাইতে প্রিয়জন সুবাহ আল্লাহর কাছে ইন্না বিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি মান বাদা আহম বিসালাম যে সর্বপ্রথম সালামকে শুরু করে তাই প্রথমে সালাম দেওয়ার ইচ্ছা করা অপেক্ষায় থাকা নিজের মাঝে জজবা থাকা যে আমি প্রথমে সালাম দিব সালামের অপেক্ষা না করা যে আমাকে তারা সালাম দিবে আমি অপেক্ষায় থাকলাম আমি দেখলাম যে তারা আমাকে সালাম দিল কিনা বরং মুসলমান তার মাঝে ইচ্ছা থাকবে তার মাঝে আগ্রহ থাকবে তার মাঝে জজবা থাকবে যে সালামটা আমি আগে দিব তা আমি আমার মুসলমান ভাইকে আগে সালাম দিব এর দ্বারা আল্লাহর সাথে আমার করব আল্লাহর সাথে আমার নৈকট্য অর্জিত হবে সুভান স্বামী তার ইচ্ছা থাকবে যে স্ত্রীকে আমি সালাম দিব বাবা সে ইচ্ছা করবে সন্তানকে আগে আমি সালাম দিব আর সন্তান তার মাঝে এই জজবা তৈরি করতে হবে এটা শিক্ষার মাধ্যমে হবে না আমি আগে সালাম দিব আমার সালাম দেয়া এটা হক বাবা মাকে আমি সালাম দিব এটা সুন্নত এই প্রচলন আমাদের ঘরের মাঝে আমাদের সমাজের মাঝে এটা তৈরি হবে কখন যখন আমরা ইচ্ছা করব আমরা যদি অপেক্ষায় থাকি যে আমাদের ঘরে সালামের একটা পরিবেশ হোক তাহলে এই পরিবেশটা শুরু করবে কে আমি যদি অপেক্ষায় থাকি যে সালামের একটা পরিবেশ এটা তৈরি হওয়া দরকার তাহলে এই পরিবেশটা তৈরির জিম্মাদারি নিবে কে এজন্য আমি আপনি যদি এই নিয়োগ করি আমি আপনি যদি এই ইচ্ছা করি যে আমার ঘরের মাঝে আমার প্রতিষ্ঠানের মাঝে আমি সালামের প্রচলন তৈরি করব আমি সালাম দিব তাহলে এটা সম্ভব আর নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের এই হাদিসটাকে সামনে রাখি তিনি বলতেছেন লাতাদুল জান্না হাত্তা তো মেনু যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তো মিনু ইমানদার হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করার জন্য ইমানদার হতে হবে ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ইমানদার হতে পারবে না একে অপরকে ভালো যদি না বাসো ইমানদার হইতে পারবে না তোমাদের ইমানদার হওয়ার জন্য পরস্পরের মাঝে মহাব্বত মিল সৌহার্দ্য এটা থাকতে হবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ইমানদার না হবে আর তোমরা ইমানদার হতে পারবে না তোমরা একে অন্যকে ভালো না বাসলে আওয়ালা আদুল্লকম আওয়ালা আদুল্লকম আলা সেই ইন আমি কি তোমাদেরকে সংবাদ দিব কে বলতেছেন আল্লাহর রসুল আমি কি তোমাদেরকে সংবাদ দিব আলা সেই ইন এমন একটা আমলের ইদা ফাল তুমুহু এ আমলটাকে যখন তোমরা করবে তাহা তোম তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত তৈরি হবে আর সে আমলটা কি আফসুস সালাম বাইনাকুম তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচলন কর এই যে এই তদ্বির মহাব্বত বৃদ্ধির এই তদ্বির অনেকে তদ্বির চায় মহাব্বত নাই ঘরের মাঝে মিল মহাব্বত নাই এজন্য তদ্বির চায় একটা তদ্বির দেন একটা তাবিজ দেন আল্লাহর রসুল উনি তো এই যে তদ্বির দিচ্ছেন তাবিজ দিচ্ছেন আল্লাহর রসুলের তাবিজের উপর তার তদ্বিরের উপর কোন তদ্বির আছে আছে নাই আর আল্লাহর রসুল তিনি তকবির দিতেছেন যে যদি তোমাদের মাঝে মহাব্বত বৃদ্ধি করতে চাও সালাম দাও তাহলে সালামটা হলো মহাব্বত বৃদ্ধির আমল সালামটা মহাব্বত বৃদ্ধির আমল এটা বিশ্বাস করতে হবে এখন আমি যদি চাই আমার স্ত্রীর সাথে আমার মহাব্বত বৃদ্ধি করতে হবে তাহলে বলেন কি করতে হবে একটু বলেন সালাম দিতে হবে আমি সালাম দিলে মহাব্বত বৃদ্ধি পাবে স্ত্রী যদি চায় আমার স্বামীর সাথে আমার মহাব্বত বৃদ্ধি করতে হবে মহাব্বত কমে যেতেছে আমার স্বামী তো আমাকে দেখা যায় যেমন মহাব্বত প্রয়োজন আমি ওরকম মহাব্বতটা পাইতেছি না তাহলে মহাব্বত বৃদ্ধি করার তদ্বির কি সালাম সালাম দো খুব সালাম দো ভাই ভাইয়ের মাঝে শত্রুতা হয়ে যায় না মলমালিন্য হয়ে যায় না ভিন্নমত হইতে পারে একতলাপ হইতে পারে তো এখন তদ্বির কি যেই তদ্বির মহাব্বত তৈরি হবে বলেন জানা আছে মহাব্বত তৈরির তদ্বির জানা আছে কে বলছেন আল্লাহ রসুল বলছেন বলছেন কে আল্লাহ রসুল বলছেন ওই তদ্বিরটা কি সালাম দেন মহাব্বত তৈরি হয়ে আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো না আপনার স্ত্রীকে জিম্মাদারি দেন তাকে দায়িত্ব দেন আমার মাকে তুমি সালাম দিবা আর কিছু দরকার নাই এর দ্বারা কি হবে মহাব্বত তৈরি হবে এই তদ্বির কে দিচ্ছেন আল্লাহ রসুল দিচ্ছেন মহাব্বত তৈরি হবে আপনার মা কেউ বললেন যে আম্মা আপনার বৌমা কথা শোনে না সালাম দিয়েন আপনার বৌমা কথা শুনে না আপনি সালাম দিয়ে শিখান দেখেন তারপর কি হয় আল্লাহর রসুলের কথা এটা তো সত্য না এটা হবে না এরকম মনে করার সুযোগ আছে কারণ আল্লাহ রসুল যা বলতেন এটা আল্লাহ বলতেন আল্লাহর কাছ থেকে শুনে বলতেন আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা যা জানাতেন ওহির মাধ্যমে যা আসতো তাই বলতেন উনি নবী হওয়ার পর ওহি ছাড়া কোনো কথা বলেন এটা কোরআনের কথা মা ইয়ান্তিকু হাওয়া ইন ইল্লা ওয়াহয়ু উনি তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না উনি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহি এই জন্য নবীর হাদিসও এটা ওহি এখন থেকে সালাম দেওয়ার নিয়ত আমরা কারা কারা করতেছি ইনশাল্লাহ আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুক কাকে সালাম দিব সবাইকে এটাও বের করতে হবে সালাম ছোট বড় সবাইকেই সালাম দিব যার সাথে সম্পর্ক ভালো না যার সাথে শত্রুতা তারে সালাম দিব না তার দিকে অন্যদিকে তাকায় থাকুক এর সাথে সম্পর্ক ভালো ওরে আর বেশি সালাম দিতে হবে কারণ সালাম দেওয়ার দ্বারা সম্পর্ক ভালো হবে এমন না যে সম্পর্ক ভালো হইলে সালাম দিব কেউ মনে করতে পারে সম্পর্ক ভালো না এজন্য সালাম দিই না তাহলে সম্পর্ক ভালো হবে কিভাবে সালাম দিলে সম্পর্ক ভালো হবে দেখেন সাক্ষাৎ হলে যেমন সালাম দেওয়া এটা সুন্নত বিদায় নেওয়ার সময়ও সালাম দেওয়া সুন্নত এটাও আরেকটা আমল মুসলমান মুসলমানের সাক্ষাৎ হবে তখন কি হবে সালাম হবে আবার যখন মুসলমান মুসলমান থেকে বিদায় নিবে তখন কিভাবে বিদায় নিবে আসসালাম আলাইকুম সালাম দিয়ে বিদায় নিবে অনেক সময় বিদায়ের সময় খুদা হাফেজ বিদায়ের সময় কি সালাম দেখেন হাদিস দেখেন নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম তিনি বলেন ইদান তাহা আহাদুকুম ইলাল মজলিসি তোমাদের কেহ যখন কোন মসজিদকে শেষ করে ফাল ইউসাল্লিম সেজন্য মসজিদের শেষে সালাম দেয় ফাইদা আরাদা ইয়াকুমা কোন ব্যক্তি যদি মসজিদ থেকে উঠে যেতে চায় ফাল ইউসাল্লিম সে যেন সালাম দেয় তাই মসজিদ থেকে বিদায় কালেও সালাম দেয় সালাম কিভাবে হবে সালাম তো দিতে হবে কিভাবে সালাম দিতে হবে সালাম দিতে হবে শব্দ করে স্পষ্ট উচ্চারণে যেন পরস্পরে এ সালাম এটা শোনা যায় আমি যাকে সালাম দিচ্ছি স্পষ্ট উচ্চারণে শব্দ করে সালাম দিতে হবে যেন তিনি আমার সালাম শুনতে পান বুঝতে পান এটা হলো সালাম দেওয়ার সুন্নত তরিকা সালাম দেয়ার সুন্নত তরিকা হল যে আমি সালাম দিব স্পষ্ট সালাম দিব শব্দ করে সালাম দিব যেন আমি যাকে সালাম দিচ্ছি তিনি যেন শুনতে পারেন বুঝতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি এটা হলো সালাম দেখেন হাতের ইশারায় সালাম দেওয়া হাতের ইশারায় সালাম দেওয়া শব্দ করলাম না উচ্চারণ করলাম না আসসালাম আলাইকুম এটা বললাম না আছে না দেখেন এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস খুব খেয়াল করে শুনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগাইরিনা ওই ব্যক্তি আমার উম্মত না লেইসা মিন্না ওই ব্যক্তি আমার উম্মত না মান তাসাব্বাহ বিগাইরিনা সে অন্য যে ব্যক্তি অন্য ধর্মীয় কালচার ওইটাকে পালন করে অন্য ধর্মের সাদৃশ্যতা যে ব্যক্তি গ্রহণ করে সে আমার উন্মত্তা তারপর তিনি বলতেছেন তোমরা ইহুদি আর নাসারা তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করো না ওদেরকে দেখা দেখা কাজ করো না এই কাজটা ইহুদিরা কিভাবে করো ওইটা দেখো না নাসারারা এই কাজটা কিভাবে করে ওইটা দেখা ওইভাবে কাজ করো না মুসলমান দেখবে এই কাজটা আল্লাহ রসুল কিভাবে করতেন সাহাবা একরাম কিভাবে করতেন আমি আমার কাজটাকে সেইভাবে করব কি বলেন হ্যাঁ মুসলমান আমি আমল শিখবো কার কাছ থেকে আল্লাহ রসুলের কাছ থেকে শিখবো আমি সাহাবা একরামদের থেকে আমল শিখবো আর এটা শিখার জন্য হাদিস দেখবো যে এই আমলটা আল্লাহর রসুল কিভাবে করতেন সাহাবা একরাম আল্লাহ রসুলের কাছ থেকে এই আমলটা কিভাবে শিখতেন আমি এই কাজটা হিন্দুরা কিভাবে করে বিধুর্বীরা এই কাজটা নাসারারা কিভাবে করে ইহুদিরা কিভাবে করে আমি তাদের কাছ থেকে শিখবো কেন তারপর আল্লাহ রসুল তিনি বলতেছেন ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবুই ইহুদিদের সালামের পদ্ধতি হল আঙ্গুল দ্বারা ইশারা করা আর নাসারা তাদের সালামের পদ্ধতি হল এই হাতুলি দ্বারা ইশারা করা একদল আঙ্গুল দ্বারা ইশারা করে আর আরেক দল হাতের তালু দ্বারা ইশারা করে সেই হাতের তালু দ্বারা ইশারা করে সালাম দেওয়া অথবা আঙ্গুল দ্বারা ইশারা করে সালাম দেওয়া এটা আমাদের নবীর সুন্নত না এটা আমাদের নবীর শিখানো পদ্ধতি না এই পদ্ধতিতে সাহাবা একরাম ওনারা সালাম দিতেন না আমাদের নবীর ইসলামের সালামের পদ্ধতি হল পরস্পরে সাক্ষাৎ হবে শব্দ করে স্পষ্ট উচ্চারণে একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে সালাম দিবে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এ জায়গায় হাতও উঠবে না আঙ্গুলও নড়াচড়া করবে না বিষয়টা বুঝে আসছে সালাম কিভাবে হবে স্পষ্ট উচ্চারণে শব্দ করে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আর সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত আমার দাওয়াত থাকবে যে সালাম এটা যদি আমরা আল্লাহ রসুলের সুন্নত হিসেবে এটাকে যদি পালন করতে চাই তাহলে রসুল যেভাবে করেছেন সাহাবায়াগ্রাম আল্লাহ রসুলের কাছ থেকে যেভাবে শিখেছেন আমরা সেইভাবেই সালামের বিনিময় করব ঘরে বাইরে সব জায়গায় এইটার প্রচলন আমরা করব আমরা ভিন্ন ধর্মীয় ব্যক্তিদের কালচার এটাকে আমাদের সমাজের মাঝে আমরা প্রচলিত করব না এইভাবে আমরা সালাম দিব না হাতের ইশারার মাধ্যমে হাতের তালুর ইশারার মাধ্যমে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে অভিবাদন অভিবাদন জানাবে এরকম কোন পদ্ধতি আল্লাহ রসুল তিনি করেন নাই তাহাবা একরামদেরকে শিখান নাই দ্বিতীয় বিষয় সালামের সাথে মুসাফাহা করা সালামের সাথে কি করা মুসাফাহা করা এটার আমলও করা চাই হাদিসের মাঝে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করেন মামিন মুসলিম দুইজন মুসলমান যখন পরস্পরের মাঝে তাদের সাক্ষাৎ হয় সফাহানি আর তারা পরস্পরে যখন মুসাফাহা করে তারা তাদের হাত দিয়ে পৃথক করার পূর্বেই আল্লাহ তালা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন মুসাফাহা কত ফজিলতপূর্ণ এবাদত মসজিদের উজুখানায় পানি নাই নাই আগে এটা তোমরা ইয়ে করবো না আমরা মহল্লাবাসী যারা আসতেছি আমরা একটু বাসা থেকে উজু করে আসি আসলে পানির খুব ক্রাইসিস এমনিতেই চলতেছে পুরোনো এলাকাতেই চলতেছে আমরা এ বিষয়ে আমরা একটু দুঃখ প্রকাশ করছি তো মুসাফাহার বিষয়টা দেখেন মুসাফাহার ক্ষেত্রে আদব হলো যে ডান হাতে মুসাফাহা করা মুসাফাহা করা অবস্থায় দোয়া করা ইস্তেফার করা একটা দোয়াও আছে লানা আল্লাহ আমাকে এবং তোমাকে আমাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিন কত সুন্দর দোয়া আল্লাহ যেন ক্ষমা করে দেন লানা ওয়ালাকুম আমাকে এবং তোমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন তাই সালাম মুসাফাহার সাথে সাথে এই আমলটাও পাওয়া যায় সাহাবা একরামদের মাঝে যে ওনারা একে অপরকে জিজ্ঞাসা করতেন যে কাইফা আনতা আপনি কেমন আছেন কাইফা আসবাহতা আপনার সকাল কেমন কেটেছে এটা ওনারা জিজ্ঞাসা করত এটা জিজ্ঞাসা করা যেতে পারে সালামের পর মুসাফাহার পর আমরা এটা জিজ্ঞাসা করতে পারি কাইফা আনতা মানে আরবিতে কাইফা আনতা এটার বাংলা হলো আপনি কেমন আছেন বা কাইফা বাহতা আপনার সকাল কেমন কেটেছে হুম তো এইভাবেই সাহাবা একরমদের আমল ছিল অনেকে আবার জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে রেখেছেন তো মানে এরকম বলার প্রচলন সাহাবা একরামদের যুগে ছিল না এটাই ছিল যে আপনি কেমন আছেন তাই স্বাভাবিকভাবেই আমরা জিজ্ঞাসা করতে পারি আপনি কেমন আছেন আপনার সকাল কেমন কেটেছে মুসলমান মুসলমানের হাল পূর্তি করা হ্যাঁ তার অবস্থাকে জানা এর দ্বারা মহাব্বত বৃদ্ধি পায় আরেকটা আমল এটাও পাওয়া যায় এটা হল মহানাকা করা হজরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا تلاقوا تصافحوا যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিদের আমল ছিল যখন তাদের একের সাথে অন্যের মোলাকাত হতো তখন পরস্পর পরস্পরের সাথে মুসাফাহা করতেন ওয়াইদা কাদিমু মিন সাফারিন আর যখন দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হতো কোন সফর থেকে আসার পর যখন পরস্পরের মাঝে দেখা সাক্ষাৎ হতো তা আনাকু তখন তারা একজন আরেকজনের সাথে মহানাকা করতেন অর্থাৎ একজন আরেকজনকে জড়িয়ে ধরতেন একজন আরেকজনকে জড়িয়ে ধরতেন এটাকে মহানাকা বলে ওই আমরা যে কাঁধের সাথে কাঁধ মিলাই এটাকে বলা হয় কি মহানাকা কোলাকুলি যেটা সহজ কথায় সবাই যেটা বুঝবে কি করা কোলাকুলি করা এই আমলও পাওয়া যায় আরেকটা আমল পাওয়া যায় যে সন্তান পিতামাতা উস্তাদ বুজুর্গ ব্যক্তি তাদের সাথে যখন সাক্ষাৎ হবে তাদেরকে ভক্তি শ্রদ্ধার সাথে বাবা আদরের সাথে তার সন্তানকে চুম্বন করা হাতে চুমু দেওয়া হুম ছোট বাচ্চা হলে তার কপালে চুমু দেওয়া হ্যাঁ তার হাতে চুম্বন করা এরকম সন্তানরা বাবা মা তাদেরকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে চুম্বন করা এই আমলটাও পাওয়া যায় হজরত আইসা রাজি আল্লাহ আনহা তিনি বলেন কানাত হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা ওনার ঘটনা বলতেছেন ইদা দাখালাত আলাইহি যে যখনই হজরতে ফাতিমা সে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য আসতো তো কামা ইলাইহা সোহান আল্লাহ রসুল হজরত ফাতিমা আসার পর দাঁড়ায় যাইতেন আল্লাহ রসুল হজরতে ফাতিমা যখন বাসা থেকে আসতেন আল্লাহ রসুলের ঘরে তা আল্লাহ রসুল বসা থেকে কি একদম দাঁড়ায় যাইতেন তা আকাদা বিয়া দিহা এবং তার হাত ধরতেন এবং হজরতে ফাতিমা তাকে চুম্বন করতেন ও আজলাসাহা ফি মজলিসিহি এবং একদম নিজের পাশে নিজের আসনে তাকে বসাতেন শুধু তাই না কানাইজা দাখালা আলাইহা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি যখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তার ঘরে উপস্থিত হতেন আমাক ইলাইহি তখন হজরত ফাতিমা উনি দাঁড়িয়ে যেতেন ফাখাজাত বিয়াদিহি এবং আল্লাহ রসুলের এসে কি হাত ধরতেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি চুম্বন করতেন এবং আল্লাহর রসুলকে নিজের আসনে বসতে দিতেন সেই দেখেন এটা তো আমার নবীর আমল ছিল এটা শূন্য আমি আমার মাঝে এই সুন্নতের প্রচলন কেন থাকবে না আমাদের ঘরের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে কখন যখন এ সমস্ত আমলগুলো এ সমস্ত আমলগুলো আমাদের মাঝে থাকবে বাবা তার সন্তানকে আদর করবে সোহাগ দিবে এর দ্বারা মহাব্বত বৃদ্ধি পাবে আর মহাব্বত যখন বৃদ্ধি পাবে তখন ইমান বৃদ্ধি পাবে তাই এ সমস্ত আমলগুলো এটা হাদিসের মাঝে পাওয়া যায় আমি আবারও সে হাদিসটা শোনাচ্ছি যে যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমাদেরকে ইমানদার হতে হবে ওয়ালা তো মেনু হাত্তা আর তোমরা ইমানদার হতে পারবে না একে অপরকে ভালোবাসা ছাড়া একে অপরের প্রতি মহাব্বত এটাকে প্রকাশ করা ছাড়া ইসার ছাড়া ত্যাগ এবং কুরবানি ছাড়া তোমরা আসলে ইমানের স্তরে বুঝতে পারবে আর এমন একটা আমলের কথা আমি তোমাদেরকে বলবো যার দ্বারা তোমাদের মহাব্বত বৃদ্ধি পাবে সে আমলটা হলো সালাম সে কি সালাম মুসাফাহা মোয়ানাকা এ সমস্ত আমলগুলো বলতেছি সব আসতেছে এখানে মাথা ঝুঁকানো কদম বসি এই প্রচলনটা সাহাবা একরাম আল্লাহর রসুলকে কোনোদিন করেন নাই হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী এবং শত শত হাজার হাজার সাহাবা একরাম কেউ কখনো আল্লাহর রসুলকে কদম বুসি করেন হজরত আয়েশা হজরত আলী হজরত ফাতিমা হজরত হাসান হজরত হুসাইন এরা কেউ কখনো করেন এ আমল পাওয়া যায় না সেই আমল আমরা করব কেন এটা অনারবদের মাঝে এটার প্রচলন ছিল পূর্ব যুগের রাজা বাদশাহ এদেরকে মানুষ দানবীয় শক্তির অধিকারী মনে করত মানুষ এদেরকে সেজদা করত এদেরকে প্রজারা কদম বসি করত সেই কালচার থেকে সেই সভ্যতা থেকে এই সমস্ত পদ্ধতিগুলো সমাজের মাঝে প্রচলিত আমরা এসবকে পরিহার করব যে আমল আল্লাহ রসুল সাহাবা একরাম কোনোদিন করেন নাই আর কদম বসি করতে গেলে মাথা ঝুকাতে হয় আর মাথা ঝুকানোর আমল এটা ইসলামে নেই আল্লাহ রসুলের সাহাবা একরাম দেখেন এই আরেকটা ঘটনা আল্লাহ রসুলের সাহাবা একরাম যখন নাজ্জাসির দরবারে গেল তো নাজ্জাসির দরবারে ওই দরবারে প্রবেশ করার ক্ষেত্রে পদ্ধতি ছিল যে দরজাটা এরকম ছিল যে এই জায়গায় মাথা নিচু করে প্রবেশ করতে হতো দরবারটাই এইভাবে সাজানো ছিল তো সাহাবা একরাম যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন দেখলেন এই দিক দিয়ে আমরা যদি প্রবেশ করি তাহলে আমাদের মাথা ঝুঁকাতে হবে এছাড়া প্রবেশ করার কোনো পদ্ধতি নাই তো তারা এইভাবে এই দিক দিয়ে প্রবেশ না করে তারা পিছনের দরজা দিয়ে এসে প্রবেশ করছে আর এইভাবে যখন প্রবেশ করছে পূর্ণ দরবার রাজার অপমানে ক্ষিপ্ত হয়ে উঠছে যারা রাজাকে অপমান করেছে তখন আল্লাহ রসুলের সাহাবা একরাম স্পষ্টভাবে নাজ্জাসির দরবারে তারা বলেছেন যে আমাদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমাদের কাছে সবচাইতে মর্যাদাবান যে আল্লাহ তালা রসুলকে আমরা পেয়েছি তিনি এ শিক্ষা আমাদেরকে দেন নাই যে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝুঁকাবো আমরা তার সামনে পর্যন্ত মাথা ঝুঁকাই না তাই তোমার সামনে মাথা ঝুঁকানো এটা আমাদের নবীর শিক্ষা না আমরা মাথা ঝুঁকাবো না এই হাদিস তো পরিষ্কার এই ঘটনা পরিষ্কার আমল কি পাওয়া যায় সালামের প্রচলন পাওয়া যায় মুসাবাহার প্রচলন পাওয়া যায় এবং এটাকে এবাদত এটা একটা এবাদত এটার সবের কথা পাওয়া যায় হাদিসের মাঝে হাদিসের মাঝে এটার ফজিলতের কথা পাওয়া যায় সাহাবা একরমদের আমলের মাঝে ছোট বাচ্চাদেরকে চুম্বন করা বাবা তার মেয়েকে চুম্বন করা সাহাবায়করামদেরও ওনারা একে অপরের হাতের মাঝে চুম্বন করতেন পরস্পরে সাক্ষাৎ হলে মহাব্বতের কারণে এটাও পাওয়া যায় কিন্তু চুম্বন বা আপনার এরকম কুলাকুলি এটার কোনো ফজিলতের হাদিস সেইভাবে পাওয়া যায় না কিন্তু এই আমলটা পাওয়া যায় তাই আমরা এই সমস্ত আমলগুলির প্রচলন আমাদের পরস্পরের মাঝে আমরা যখন করব আমাদের মাঝে সৌহার্দ্য মমতা ভালোবাসা বৃদ্ধি পাবে আর মহাব্বত যখন বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে ইমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আর দেখেন ঝগড়াঝাটি করলে তো জান্নাতে পৌঁছা যাবে না আসলে আমরা যখন একজন আরেকজনের সাথে বিদ্বেষে রাখবো একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করবো একজন আরেকজনের সাথে কিলাকিলি কুবাকুবি করবো তো এই সমস্ত কাজগুলো তো আমাদের পরস্পরের মাঝে ঝগড়ার দ্বারা কি মহাব্বত তৈরি হবে ঝগড়ার দ্বারা মহাব্বত তৈরি হবে তাই দেখেন ঝগড়া গিবত পরচর্চা এসবকে আমরা পরিহার করি যে সমস্ত কাজগুলো মহব্বতের ক্ষেত্রে প্রতিবন্ধক আমার সাথে অন্যের সম্পর্ক নষ্ট করবে এ সমস্ত কাজগুলোকে পরিহার করি যে সমস্ত কাজগুলোর দ্বারা পরস্পরের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে এ সমস্ত কাজগুলোকে আমরা বিশেষভাবে করার চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এ সমস্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক বা আখিরুদ আহ্বানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী